মসজিদ তাজান দিলে নমাজ ফুটতু নকাহজ মসজিদ তাজান দিলে নমাজ ফুটতু নকাহজ তুই নাকি আল্লাহ রসুল নমানত ও তুই নাকি আল্লাহ রসুল নমানত মসজিদ তাজান দিলে নমাজ ফুটতু নকাহজ মসজিদ তাজাম দিলে নমাজ ন কাজস তুই নাকি আল্লাহ রসুল নমানস ও তুই নাকি আল্লাহ রসুল নমানস রক্ত মাংসুর তৈয়ারি তুই আট্রাঙ্গু তোর নাসিল জমিদারি বাগাদুরি হনে কিছু নাসিল রক্ত মাংসুর তৈরি তুই আটাঙ্গ তোর নিল জমিদারি বাগাদুরি হন কিছু নওয়াসিল তুরে মানুষ হনে বানায়ে তোরে মানুষ হনে বানায়ে ইয়ন ন নকাসস তুই নাকি আল্লাহ রসুল মানস ও তুই নাকি আল্লাহ রসুল নমানস মসজিদ তাজান দিলে নমাজ পুইতু নকাহস মসজিদ তাজান দিলে নামাজ পুইতু নকাহস তুই নাকি আল্লাহ রসুল নমানস ও তুই নাকি আল্লাহ রসুল নমানস সিয়াফ সাদান দৌলত তুরে দিয়ে হনে গোতাই ফুরা গরু দিয়ে গোলা ফুরলি ধানে টিয়া পয়সা দান দৌলত তুরে দিয়ে হনে গোতাই ফুরা গরু দিয়ে গোলা ফুরলি ধানে এই নিয়ামত হনে দিয়ে এই নিয়ামত হনে দিয়ে ইয়ান চিন্তা ন গহরস তুই নাকি আল্লাহ রসুল ন মানস ও তুই কি আল্লাহ রসুল নমানস মানস মসজিদ তাজান দিলে নমাজ পৈত ন কাগজ মসজিদ তাজান দিলে নমাজ পৈত ন কাগজ তুই কি আল্লাহ রসুল ন মানস ও তুই নাকি আল্লাহ রসুল নমানস লাখ লাখ টিয়ার ব্যবসা গল্লি বাইন্দুস পাক্কা বাড়ি আল্লাহ যেদিন ডাক মারিব এদিন যাবি সারি লাখ লাখ টিয়ার ব্যবসা গল্লি বাইন্দুস পাক্কা বাড়ি আল্লাহ যেদিন ডাক মারিব এদিন যাবি মরি বিরাগিন তুই ফেলাই যাবি বিরাগিন তুই ফেলাই যাবি খবর লাই কি লইস তুই নাকি আল্লাহ রসুল নমানস ও তুই নাকি আল্লাহ রসুল নমানস মসজিদ তাজান দিলে নামাজ পড়তু ন কাগজ মসজিদ তাজান দিলে নমাজ পড়তু ন কাগজ তুই নাকি আল্লাহ রসুল মানস ও তুই নাকি আল্লাহ রসুল মানস সময় থাকতে তো বাগর গই মরি যাইবার আগে দুজক রাজাবর হতা তুন ডর ন লাগে সময় থাকতে তো বাগর গই মরি যাইবার আগে দুজো করা কথা তুতুনে ডর ন লাগে মুসলমান ওই মরি কি তুই মুসলমান ওই মরি কি তুই ব্যস্ত যাইত নহসস তুই নাকি আল্লাহ রসুল নমানত ও তুই না কি আল্লাহ রসুল নমানত মসজিদ তাজান দিলে নমাজ পড়ত ন কাগজ মসজিদ তাজান দিলে নামাজ ন নকাজস তুই নাকি আল্লাহ রসুল নমানত ও তুই নাকি আল্লাহ রসুল নমানত মার ফেডু তাসিলি তুই দশ মাস দশ দিন নিজুর আথে হন কিছু নহস হন দিন মার ফেডু তাসিলি তুই দশ মাস দশ দিন নিজুর আছে হন কিছু নহস হন দিন হনে হাবাই ফাইলে তোরে হনে হাবাই ফাইলে তোরে ইয়ান চিন্তা নগরস তুই নাকি আল্লাহ রসুল নমানস ও তুই নাকি আল্লাহ রসুল নমানস মসজিদ তাজান দিলে নমাজ পড়ত নকাহজ মসজিদু তাজান দিলে নমাজ পড়ত নকাহজ তুই নাকি আল্লাহ রসুল নমানস ও তুই নাকি আল্লাহ রসুল নমানস অদেশ ফারাইয়া আর হতা ফুন মরি গেলে ফরই যাইব আপন বিয়া গুণ অদেশুত্য ফারাইয়া আর হতাফুন মরি গেলে ফরই যাইব আপন বিয়াগুন ইমান লই মরিত পারিবি ইমান লই মরিত পারিবি যদি কোরআন হাদিস মানস তুই নাকি আল্লাহ রসুল ন মানস